Nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত ওসালাম আল্লাহ রসুল হিল করিম আহমাবাদ পিস টিভি বাংলা দর্শক শ্রোতাবৃন্দ মহাগ্রন্থ আল কোরআনের তাফসির এবং ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনের আরবি বিষয়ক যে সমস্ত তাফসির পৃথিবীতে সুপ্রসিদ্ধি লাভ করেছে এবং যে তাফসিরগুলোর মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের অন্তর্নিহিত ভাব এবং বিষয় মানুষের সামনে ফুটে উঠেছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব। আজ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য তাশ্রিফ এনেছেন আমি তাদেরকে প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম তার পাশে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হোসেন আসসালাম আলাইকুম আমাদের সাথে আছেন শায়েক মাওলানা আমানুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর আমাদের সঙ্গে আছেন শেখ ডক্টর মুসলিহদ্দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটির উপস্থাপনায় আমি ডক্টর আহমদুল্লাহ আপনাদের সাথে রয়েছি আমরা পূর্বের দু একটি অনুষ্ঠানে কোরআনের তাফসির তাফসিরের প্রয়োজনীয়তা তাফসির কাকে বলে কেন তাফসির শব্দটিকে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম সেই সাথে আমরা একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি যে কোরআন উপলব্ধি করার জন্য কোরআনের অন্তর্নিহিত ভাব বিষয়কে হৃদয়ঙ্গম করার জন্য তাফসিরই হচ্ছে একমাত্র মাধ্যম সর্বপ্রথমে তাফসির কার্যক্রম শুরু হয় স্বয়ং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম থেকে এবং এই কোরআনকে মানুষের কাছে বোধগম্য করে উপস্থাপন করার পরবর্তী দায়িত্ব পালন করেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুপ্রিয় সাহাবাই কেরামগণ এবং আমরা এও জেনেছি যে সাহাবাই কেরামগণের মধ্যে তাফসির কারকদের অন্যতম ছিলেন আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাহু আবদুল্লাহ ইবিন মাসউদ রাজি আল্লাহ তালাহু হজরত আলী রাজি আল্লাহ তালাহু খোলাফায় রাশিদিনদের হজরত আবু বাকর রাজি আল্লাহ আহ সহ বিশিষ্ট সাহাবাই রামগণ হ্যাঁ। এর ওই ধারাবাহিকতায় সাহাবাই কেরামদের থেকে যে তাফসিরগুলো সংকলিত হয়েছে তার পাশাপাশি পরবর্তী সময় সাহাবাই কেরামদের সাথে তাবে ঐগণ তাবে তাবি ঐগণ কোরআনকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন মূল্যবান তাফসির রচনা করে গেছেন আরবি ভাষায় বিশেষ করে যে সুপ্রসিদ্ধ তাফসিরগুলো সারা বিশ্বময় মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে আমরা এই তাফসিরগুলো থেকে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ তাফসিরগুলোর বৈশিষ্ট্য সহ আলোচনায় নিয়ে আসব তবে তার আগে আমরা আমাদের শেখকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো যে আরবি ভাষায় যে তাফসিরগুলো রচিত হয়েছে এই তাফসিরগুলোর রচনার বৈশিষ্ট্যটি যেমন আমরা জানি যে তাফসির বিল মাসুর অর্থাৎ দলিল ভিত্তিক তাফসির আরেকটা হলো তাফসির বিল রায় বা কল্পনা প্রসূত বা গবেষণামূলক তাফসির এই দুটো বিষয়কে একটু পার্থক্য করে আমাদের সামনে একটু উপস্থাপন করবেন যে এই তাফসিরগুলো রচিত হওয়ার মানে বৈশিষ্ট্য কি ছিল জি তাফসির প্রত্যেকটা মানুষের জন্য জানা ও বোঝা জরুরি কেননা কোরআন বোঝার এটাই বড় মাধ্যম মাধ্যম যে তাফসির জানতে হবে কোন আয়াতের কি অর্থ হতে পারে কোন আয়াতের সারমর্ম কোন আয়াতের ফায়সালা সিদ্ধান্ত কি হতে পারে এটা জানতে হলে এবং এ অনুযায়ী কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে তাফসির বিষয়ে অবগত হতে হবে এ ব্যাপারে আমরা খুব আগে যে তাফসির গ্রন্থ হিসাবে বিশদ ব্যাখ্যার তাফসির যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি তাফসিরে তাবারি জনাব আল্লামা সাহেবের তাবারি উনি প্রত্যেকটা আয়াত নিয়ে আসার পরে সর্বপ্রথমে তিনি সংক্ষিপ্ত আয়াতের সারমর্ম আলোচনা করেছেন এরপরে তিনি ওই বিষয়ে হাদিস পেশ করেছেন তারপরে তিনি ওই বিষয়ে কিছু আর হ্যাঁ, হাদিস উল্লেখ করার ক্ষেত্রে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে তিনি সনদ সহ জি তাফসিরে তাবারি প্রত্যেকটা হাদিস পেশ করেছেন সূত্র সহ সূত্র সহ এটা কিন্তু একটা বিশাল না কিন্তু এখানে আবার আরেকটা দিক হ্যাঁ, আছে হ্যাঁ। ইবনে জারির কিন্তু নিজেই সনদের অংশ রাওয়া ইবনে জারির হ্যাঁ, অন্য হ্যাঁ। পরবর্তী তাফসির কারকরা আপনি যারা নিজের সনদেই হাদিস বর্ণনা করছেন অনেক ক্ষেত্রে জি জি এই জন্য দেখা যায় পরবর্তী তাফসিরে রাওয়া ইবনে জারির আন ফালান ফালান ফালান ফুলান আচ্ছা আমরা তাফসিরে <laughs> আমরা ইবনে জারির তাবারি প্রসঙ্গে একটু পরে আসব আমার কিন্তু জিজ্ঞাসা ছিল যে এই যে তাফসির বিল মাসুর এবং তাফসির বিল রায় আচ্ছা ওটা এই দুটো জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার তাফসির বিল রায় আর তাফসির বিল মাসুর আসলেই মূলত আমাদের তাফসির বিল রায়ের চেয়ে তাফসির বিল মাসুরি হতে হবে মাসুর বলতে ওই তাফসির যেটা হাদিস আসার মানে রয়েছে সূত্র যে আল্লাহ রাসুল থেকে বা সাহাবাগণ থেকে বা তাবেগণ থেকে যে ব্যাখ্যা নেওয়া হয়েছে সে ব্যাখ্যায় পেশ করা হয়েছে সেটা হচ্ছে তাফসির বিল মাসুর যেমন দুর্রে মানসুর হ্যাঁ। জালালউদ্দিন সৈয়দ রহমুল্লাহ তাফসির হচ্ছে দুর্রে মানসুর ইনি গোটা পুরো তাফসির গ্রন্থকে হাদিস এবং আসার দিয়েই ব্যাখ্যা করেছেন জি ইবনে কাসির ব্যাখ্যা করেছেন প্রথমে আগে আয়াতের তাফসির আয়াত দিয়ে চয়ন করেছেন হ্যাঁ। এরপরে হাদিস দিয়ে চয়ন করেছেন জনাব জালালুদ্দিন সৈয়দ রাহেমহল্লা আল্লাহ তাকে জাজায় খায়ের দান করুক আল্লাহ তার কবরের শাস্তি মাফ করুক আল্লাহ তার কবরকে উজ্জ্বল করুক আলোকিত করুক উনি তাফসির করার সময় আসার গ্রহণ করেছেন আসার গ্রহণীয় কেউ না এ ব্যাপারে কোনো ভুল করেছেন মতামত নিয়েছেন এটা আমরা মনে করতে পারছি না মনে হচ্ছে যেন ওনার যত পেয়েছেন ততই করেছেন তা হ্যাঁ, শুকরান শেখ জি বিষয়টা হলো আমি একটু যে এই যে আল্লামা জালালউদ্দিন সৈয়দি রাহিমাহুল্লাহ তাআলার কথা কিন্তু এসে গেছে এবং আমরা এটাও জানি যে এই তাফসির প্রণয়নের জন্য যে এনসাইক্লোপিডিয়া বলা হয় মানে নীতিমালা উসুল যাকে বলা হয় এটার ক্ষেত্রেও কিন্তু জালালউদ্দিন সৈয়দের এক গুরুত্বপূর্ণ অবদান আছে যার জন্য তার হ্যাঁ, তাফসির করার জন্য যে নীতিমালা নীতিমালা আমি এই বিষয়টাতে আমার মনে হয় যেহেতু প্রসঙ্গটা এসেছে এটা একটু আমাদের প্রফেসর সাহেব আমাদের জি ধন্যবাদ পরিচালক তো এখানে জালালউদ্দিন সৈয়দের সব সেক্টরেই ইসলামী জ্ঞান গবেষণার সব সেক্টরেই তার আসলে বিষয় আছে বহুমুখী প্রতিভা আছে তো যেহেতু এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটা হলো যে এতকান ফিউলিমুল কোরআন এটা সুপ্রসিদ্ধ এই বিষয়ে এবং ওসুলের তাপসিরে অন্যরা অনেকেই কথা বলেছেন যে অন্যরাও কিন্তু উলুমুল কোরআনের উপরে উসুল কোরআনের উপরে উসুল তাসির উপরে অনেক কথা বলেছেন কিন্তু সবাই দেখা যাবে যে রেফারেন্স করেছেন থেকে পরবর্তীতে আরো হয়তো কিছু হ্যাঁ। বেশি করেছেন ওনার কোনো কথাকে হয়তো সমালোচনা করে আরো এলিবরেট করেছেন এরকম হতে পারে কিন্তু মূল ধরা হয়েছে ওনাকে এরকম তো এই দিক দিয়ে আমার মনে হয় উনি ধন্যবাদ পাবার যোগ্য সবার কাছে শুক্রে রাখার তবে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা শুরু করেছিলেন আপনি তো সেই বিষয়টা যদি এখানে আমরা কথা বলি তাহলে হবে যে তফসির যারা যখন শুরু করলেন তফসির যেগুলো আমাদের কাছে আসছে আমরা যে তফসিরগুলো পাচ্ছি তো এই তফসিরগুলো প্রাথমিকভাবে আমরা যদি দেখি তাহলে আমরা দুইভাবে বা দুই ভাগে ওগুলোকে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে হ্যাঁ। সহজে আমরা তাপসিরের পরিচিতিটা পেয়ে যাব দিতে পারবো দিতে পারবো তো সেটা হলো যে তাপসির যারা করেছেন তারা প্রথমত দুইটা মানহাজকে বা পদ্ধতিকে হ্যাঁ। গ্রহণ করেছেন একটা হলো যে তাপসির করতে যে আমি আমার নিজের কোনো কথা ইনক্লুড করব কিনা বা এদিকে আমি বেশি আগাবো মানে কিনা একটা হলো যে একদল তাফসির কারক তারা নকল মানে দলিলকে প্রাধান্য দিয়েছে দিয়েছেন আরেকদল তাফসির নিজের বিচার বিচার বিবেচনা প্রাধান্য দিয়েছেন যারা নকল বা দলিলের গুরুত্ব দিয়েছেন এগুলো হচ্ছে তাফসির বিল মাসুর মাসুর হ্যাঁ। মাসুর তো সেই দিক দিয়ে যদি দেখি আমরা তাহলে দেখব এমনও তাফসিরের মধ্যে সর্বপ্রথম তাফসির পূর্ণাঙ্গ তাফসির এক কথা তাফসিরে তাবারি মোহাম্মদ ইবনে জারির মোহাম্মদ তাবারি আল জামিউল বায়ান ফি তাফসিরুল কুরআন ওনার যে বিখ্যাত গ্রন্থ আছে তো সেই তাফসিরের ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখব যে এবনে কাসির রহমতুল্লাহ উনি তাফসিরুল কোরআন আজিম এবনে কাসির হিসাবে সবার কাছে সুপ্রসিদ্ধ সুপ্রসিদ্ধ এরপরে জালুদ্দিন সুইতির কথা বলেছেন তাফসিরুল বাগাবির বলা যায় হ্যাঁ তার বাগাবির বলা যায় হ্যাঁ মোলাখাস বোধহয় মানে সার সংক্ষেপ জি আমাদের দর্শকরা কিন্তু শব্দ যে হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ, বলা যাবে প্রথম দিক দিয়ে যেটা আমরা বলে যাব যে তফসিরে তাবারি ওনারা যে তফসিরগুলো করেছেন এই তফসিরগুলো আমরা নির্দ্বিধায় বলবো যে সবার কাছে এটা গ্রহণযোগ্যতা রাখে এবং এই তফসির মাসুরটাই আসলে ধর্তব্য বিষয় তফসিলের ক্ষেত্রে আপনি যদি কোরআন শরীফ বুঝতে চান কোরআন শরীফের মূল পাঠ উদ্ধার করতে চান অথবা এ থেকে কোন সিদ্ধান্ত নিতে আপনি চান তাহলে এখানে যে কথাটা স্পষ্ট হচ্ছে সেটা হলো যে কোরআন তাফসির করার জন্য অনুমোদিত যে নীতিমালা যেমন তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল হাদিস বা বিহাদিস নবী ইসলাম তাফসিরুল কোরআন বিয়াকওয়ালি সাহাবা বা বিল লোহাতিল আরবিয়া এই যে এই মানহাজ অনুযায়ী তাফসির যদি আমরা গ্রহণ করি তাহলে সেটি প্রকৃতপক্ষে এই তাফসির আর তাবারই হলো সেটার উজ্জ্বল দৃষ্টান্ত তো ধন্যবাদ আমাদের প্রফেসর ডক্টর লুকমানকে সময় হয়ে এসেছে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সম্মানিত দর্শক শ্রোতা বিরতি নিয়ে আবার ফিরে আসব ততক্ষণে আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন إنه من يشرك بالله فقد حرم الله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 অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ছোট্ট একটি বিরতির পর আমরা অনুষ্ঠানে আবার ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম পবিত্র কোরআনের তাফসির করার যে দুটো মৌলিক পদ্ধতি একটি হচ্ছে নকল ভিত্তিক তথা দলিল ভিত্তিক তাফসির আরেকটি হচ্ছে আকল বা জ্ঞান ভিত্তিক তাফসির আমরা এই দলিল ভিত্তিক তাফসিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তাফসিরের নাম পেয়েছি সেটি হচ্ছে আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ তালার সুপ্রসিদ্ধ তাফসির তাবারি তো আমরা এই বিষয়টি নিয়ে শেখ আমানুল্লাহ মাদানির কাছে আসছি যে এই যে তাফসির বিল মাসুর যাকে বলা হয় দলিল ভিত্তিক তাফসির এটা আমরা একটু আগেই শুনলাম তো তাফসির বি রায় বা আকল ভিত্তিক তাফসির এগুলোর প্রয়োজনীয়তা এবং এগুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা প্রদান করা যে কোন শ্রেণীর তাফসির তাফসির রায় মানুষের অভিমত ব্যক্তিগত অভিমত অথবা দলীয় চিন্তা চেতনা ধ্যানধারাকে খেয়াল রেখে যে সমস্ত তাফসির সংকলিত হয়েছে তার মধ্যে একটি তাফসিরের নাম আমরা উল্লেখ করতে পারি যেমন তাফসিরে কাশ্যাপ লেখক আল্লামা জারুল্লাহ জামাকসারি রহমাতুল্লাহ আলেহ তিনি অবশ্য মতাজেলা ফেরকার লোক হওয়ার কারণে বিভিন্ন জায়গায় দেখা গেছে নিজের আকিদা ভিত্তিক তাফসির করতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন মানে বলা যেতে পারে যে উনি আয়াতের তাফসির করতে গিয়ে ওনার ওই মতাজিলা চিন্তা ভাবনাটা সেখানে টেনে নিয়ে মানে আসছে সময় ঢুকায় দিয়েছে যেটা এমনভাবে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিয়েছে যেটা সাধারণ পাঠকদের জন্য বোঝাটা খুব কঠিন যেমন এক জায়গায় তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ওমান জুহজিহানিন্নার খিলাল জান্নাহ ফাকাদ ফাজ যে ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে দিয়ে দেওয়া হলো সে সফল হয়ে গেল এখানে উনি বলতে চাচ্ছেন যে যদি জান্নাতে চলে যায় আর জাহান্নাম থেকে বেঁচে যায় তাহলে সে সফল হলোই এখানে আর বাকি থাকে কি এরপরে আর কোনো কিছু বাকি থাকে না পরবর্তীতে যারা পর্যালোক পর্যালোচনা করছেন পর্যালোচনা করতে গিয়ে বলছেন যে জান্নাতে যাওয়ার পরেও তো দিদার এলাহি বাকি আছে বাকি আছে আল্লাহর দিদার তো আল্লাহর দিদারকে আল্লাহর সাক্ষাৎকে তারা অস্বীকার করে যেহেতু আল্লাহ রাবুল আলমিনের আকারকেই অস্বীকার করে যার ফলে তিনি বলছেন যে জান্নাতে যাওয়ার পরে আর কিছু বাকি থাকে না যে জান্নাত পেয়ে গেল সে যেন সব কিছুই পেয়ে গেল তার তার কিছু বাকি থাকে না কিন্তু জান্নাতে যাওয়ার পরেও জান্নাতিদের আর একটা তৃষ্ণা বাকি থাকবে সমালোচকগণ তাই বলতেছেন যে উনি আল্লাহর রুইয়াতুল্লাহকে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করার জন্যই বলে দিচ্ছেন জান্নাতে চলে গেলে আর কিছু বাকি থাকে না মানে এটাই হচ্ছে তাদের আকিদাগত ব্যাখ্যা চিন্তা কুফল উনি বলছেন এখন দুইটার মধ্যে খাপ খাইতে যায় মানে কেয়ামতের দিন যে আল্লাহ নেকবান্দারা আল্লাহকে দেখবেন এটা তো উনি মানেন না যেহেতু মতাজেলা আল্লাহ কোন এই এর মধ্যে সীমার মধ্যে সীমাবদ্ধ হতে হবেন না তিনি কোনো বস্তু না তাকে আবার একজন দেখবে কিভাবে এটা আকলি চিন্তায় মানুষের চিন্তা ভাবনার মধ্যে ধরে না এটা সুতরাং যেহেতু মহাতাজলি ফিলোসফার কাজে এটা তিনি মানেন না সুতরাং কোরআনের আয়াতগুলোকে তিনি কি করবেন যখন বলতে থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলতে থাকেন চূড়ান্ত পর্যায়ে না আনে আর থামবেন না ভাষাগত কি হতে পারে ভাবগত কি হতে পারে কবিতার কি কি সাক্ষ্য থাকতে পারে এখানে সব কিছু চূড়ান্ত পর্যায়ে নিজের টিকাবেন উনি এখানে বলতেছেন লাখুল আবসার এটা হলো মহকাম আয়াত উজু হইয়া ইলা এটা হলো মোতাসাবে সুতরাং মোতাসাবেকে যখন আমি ব্যাখ্যা করব তখন মহকামের কাছে তাকে নিয়ে যেতে হবে সুতরাং আবসার এটাই হলো মহকাম সুতরাং এখানে নিয়ে যাওয়ার পরে তাহলে মোতাসাবের ব্যাখ্যা আমি কি করবো এলা রব্বে নাজরা তাকে থাকবে কিন্তু দেখতে পারবে না মানে হ্যাঁ? পূর্ণাঙ্গ হয়ে তাকে দেখা ইত্যাদি ইত্যাদি বহু লোগাবি তামিল টামিল নিয়ে এসে নিজেটা টিকাবে ধন্যবাদ আপনাকে আমি আসছি হ্যাঁ, হ্যাঁ। আসলে প্রসঙ্গক্রমে কিন্তু আমরা একটু জটিল বিষয়ে ঢুকে রায়ের ক্ষেত্রে এখানে যে আল্লাহকে জান্নাতে যাওয়ার পরে বেহস্তবাসীরা দেখবেন আবার একায়াতে বলা হচ্ছে যে না দেখতেই পারবে না আসলে বিষয়টা একটু মানে আমাদের কাছে যতটা সহজ কিন্তু সাধারণ মুসলিমের কাছে তো এটাকে একটু আমি সহজ করে দেওয়ার জন্য জি এটা উনি তার যেটা আকিদে সেটা উনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন যদি চ আমরা তিনি লিখেছেন এরপরও আমি এখানে একটু বলি যে তিনি তারা আকিদে প্রমাণের চেষ্টা করেছেন কিন্তু এর অর্থ এই নয় যে মোমিনগঞ্জ জান্নাতে আল্লাহ তালাকে দেখতে পাবেন না পাবেন পাবেন অবশ্যই একাধিক কোরআন দ্বারা প্রতিষ্ঠিত এটা আমাদের একাধিক হ্যাঁ। সহি প্রমাণিত করে যে মোমিনগণ আল্লাহ তাআলাকে দেখবেন ঠিক এইভাবে আল্লাহ রসুল বলছেন সাহাবিগঞ্জ বললেন যে আমরা আল্লাহকে দেখতে পাবো এটা কেমন তো আল্লাহ রসুল বললেন যে পূর্ণিমার পনেরো দিনের চন্দ্রকে যেমন মানুষের দেখতে কোনো সমস্যা হয় না জান্নাতে মোমেন নারী পুরুষের আল্লাহকে দেখতে কোনো সমস্যা হবে না এরকমভাবে আল্লাহ তালা মানুষের সামনে স্পষ্টভাবে আসবেন তবে আমরা এখানে জারুল্লাহ জামাকসারির এ আকিদে পেশ করার পরেও আমরা এই কথা বলে রাখতে পারি যে অবশ্যই তাফসির এ কাশ্যাপ গ্রন্থটি ইলমে বালাগাত ইলমে মানি ইলমে বায়ান ইলমে নহ অলঙ্কার শাস্ত্রের হিসাবে বলতে গেলে একেবারে উপর মূল্যবান মূল্যবান একেবারে উপর আমরা এই বিষয়টাই আমাদের এর থেকে কিছু ফিরে ডক্টর লোকমানের কাছ থেকে যেহেতু উনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের প্রফেসর এবং এগুলোই ওনাদের গবেষণার বিষয় আমি এটা বলতে চেয়েছিলাম যে এই যে তাফসির আল কাশাফ যেটা আমাদের শাহেখ আমানুল্লাহ মাদানি তাফসির বি রায়ের ক্ষেত্রে মানে আকলি তাফসির জ্ঞানগত তাফসিরের একটি সুপ্রসিদ্ধ কিতাব যখনই মানুষ নিজের জ্ঞানে কোরআনের উপরে কথা বলতে গেছে তখনই সে বিচ্ছুত হয়েছে আল্লামা জারুল্লাহ জামাকশারী এলেমের দিক থেকে পাণ্ডিত্যের দিক থেকে জ্ঞানের দিক থেকে তিনি কিন্তু অপ্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে যে একটা দিকপাল জ্ঞানের দিকপাল কিন্তু যখনই খাটাইতে গেছেন তখনই কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে তার কি হয়েছে তারপরেও মানে তিনি কিন্তু এই কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে মুসলিম আলেমদের কাছে সমাদৃত এটি কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং আমাদের একটা বিষয় যে ইমাম জামকশরি তার যে তাফসির লিখেছেন তফসির যে পাঠ করবে যদি সচেতন না হতে পারে তাহলে ওনার তফসিরে উনি যেভাবে বলে গেছেন সেখান থেকে বেরিয়ে আসা অথবা বিভ্রান্তি থেকে বাঁচা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং এই মোহতাজেলা আকিদার বিষয়টাকে যদি আপনি মাইনাস করেন তাহলে অপ্রতিদ্বন্দ্বী একটা তাফসির এবং সমস্ত মুসলমানের কাছে এটা মানে গ্রহণযোগ্যতা এক বাক্যে লাভ করে যাবে যখন আমি কোন একটা তাপসির পড়ব সেই তাপসিরটা কোন ভাগে পড়তেছে এই বিষয়টা পাঠককে আগেই জানতে হবে যে এটা দলিল ভিত্তিক অথবা হাদিস নির্ভর একটা তাপসির কিনা অথবা এটা বুদ্ধিবৃত্তিক তাপসির কিনা প্রথমে যদি এই নির্বাচনটা করে ফেলতে পারে তাহলে পাঠক সহজেই বিভ্রান্তি থেকে বেঁচে যাচ্ছে তো যখন দেখলো যে এটা বুদ্ধিবৃত্তিক তাপসির তো বুদ্ধিভিত্তিক তাপসির যেগুলো আছে এগুলোকে সহজভাবে আপনাকে বা পাঠককে বুঝতে হবে যে যে কোনো বুদ্ধিভিত্তিতে যদি তাপসির করে সেটা কিন্তু দুই প্রকারের আমাদের দেখতে হবে দুইভাবে হতে পারে একটা হলো যে বুদ্ধি উনি খাটিয়েছেন যেখানে খাটানোর দরকার সেই জায়গায় খাটাইছেন এবং সেটা সবসময় উনি খেয়াল রেখেছেন যে শরীয়ত আমাকে যেই পর্যন্ত অ্যালাউ করেছে যাওয়ার জন্য বুদ্ধি খাটানোর জন্য ওর সীমার মধ্যে থেকেই যদি উনি এই বুদ্ধিটার ব্যবহার করে থাকেন তাহলে এটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এতে কোনো সন্দেহ নেই আর তাফসিরবিল মাসুর যেগুলো আছে সেটা একভাবে ভাগ হবে সেখানে শুধু এতটুক পাঠকের জন্য আমরা বলে রাখব সেটা হলো যে যারা এই মাসুর দিয়ে হাদিস দিয়ে তাফসির করেছেন সেখানে আবার একটু দেখতে হবে যে ওই হাদিসগুলো নির্ভরযোগ্য নির্ভরযোগ্য কিনা এটা শুধু হাদিস দিয়ে যদি হয় তাহলে তো সবাই আমরা গ্রহণ করব। এতে কোনো সন্দেহ নেই কিন্তু হাদিসটাকে আবার গ্রহণযোগ্য হতে হবে অর্থাৎ ওইটা ওই সনদটা আবার গ্রহণযোগ্য হতে হবে আর এখানে এসে আমরা যেটা দেখবো সেটা হলো যে যদি দলিল ভিত্তিক হতে যায় বা বুদ্ধি ভিত্তিক হতে যায় তখন দুইটা একটা হলো যে একবারই গ্রহণযোগ্যতা পাবে যদি সে শরীরের সীমানার বাইরে না যে বুদ্ধিটা ব্যবহার করে থাকে আর বুদ্ধি ব্যবহার করতে যদি সীমা পেরিয়ে চলে যায় তখন তো ওইটাই আমার মনে হয় মাদানী সাহেব বলতে চাইছিলেন একজনের নাম উনি ব্যবহার করেছেন যে জামাক শরীর তো আসলে জামাক শরী উনি আকিদাগত দিক দেয় বিশ্বাসগত দিক দেয় ইমানের এই টার্নিং যে বিষয়টা এই জায়গায় যে উনি মুসলমানদের যেই ফেরকাগুলো হয়েছে তিয়াত্তর ফেরকা বা আরো অধিক ফেরকা এখন গুনলে পাওয়া যাবে সেখানে মোতাজিল ফেরকা আছে সেখানে অসংখ্য ফেরকা উনি বাতিল ফেরকার আকিদাটা পোষণ করতেন আমরা আসলে যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম সেটা হলো যে তাফসির কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে যে দুটা পদ্ধতি অবলম্বন করা হয় একটা হচ্ছে দলিল ভিত্তিক পদ্ধতি আরেকটা হচ্ছে চিন্তা চেতনা বুদ্ধি ভিত্তিক পদ্ধতি আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে দলিল ভিত্তিক যে তাফসির গুলো সেখানে আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা অবকাশ নেই এবং এক্ষেত্রেও যথেষ্ট নির্ভরযোগ্য তাফসির রচিত হয়েছে একটা তাফসিরের কিন্তু নাম এসেছে সেটা হলো আল্লাহ তাবারি রহমতুল্লাহ তাফসির আত্মাবারি আবার আমাদের শেখ আমানুল্লাহ মাদানী যে তাফসির রায় প্রসঙ্গক্রমে ব্যাখ্যা করতে গিয়ে সেখানেও একটি তাফসিরের নাম এসেছে সেটা হলো আল্লামা জারুল্লাহ জামাকসারির তাফসির আল কাশাফ তো এই দুটো তাফসির পাশাপাশি আমরা একটিতে দেখতেছি যে সেখানে বিশুদ্ধ আকিদা আল্লাহ সুবাহানুয়া তালার যে মূল আবেদন সেটাই সেখানে প্রতিভাত হয়েছে এবং সেটি মুসলিম জগতের জন্য একটি গ্রহণযোগ্য এবং বলা যেতে পারে যে অনুসরণযোগ্য তাফসির হিসাবে স্বীকৃত হয়েছে আবার কিছু তাফসির যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ শব্দের দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু সেখানে আকিদাগত বিচ্ছুতির কারণে দেখা গেছে যে অনেক সময় সেগুলো সাধারণ মানুষের জন্য একটু ক্ষতিকর হয়ে গেছে তো বিষয়টি থেকে যেটি স্পষ্ট হয়েছে সেটি হলো যে একজন মুসলিমকে অবশ্যই কোরআনের তাফসির অনুধাবন করতে হবে শিখতে হবে এবং কোরআন বিষয়ক তাকে জ্ঞান অর্জন করতে হবে কিন্তু এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অবশ্যই তাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে যে তার এই তাফসির বা ব্যাখ্যা করার ক্ষেত্রে যেন কোনো বিচ্ছুতি না ঘটে আল্লাপাক আমাদেরকে পবিত্র কোরআন যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন এবং এই কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকেও মোবারকবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুসঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর মেন ভাইকে সিহত বেশ করবে অন্যায় থেকে তাকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসিম বিন আব্বাস একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ